শোন ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চলর নাঙ্গন শোন ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চলর নাঙ্গন হকের পথে খুদার মদত জানি মোরা আছে তবে কেন ভীত মোরা প্রশ্ন সবার কাছে আমরা যাদের উত্তর সুরি ভয় করিনি তারা তাদের ভয়ে থর থর কাঁপছে ভুবন সারা শোনা ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চল রঙ্গন অজয় আমার সাহসী মোরা ভয় করি না কভু দিনের তরে লড়তে জানি সঙ্গে মোদের প্রভু আমাদের এই বুকে আছে ইমানেরই বল নইত নিরাশ্রয় মর শক্তি যে প্রবল সোনা ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চলর নাঙ্গন তবে কেন মুদের দেশে চলছে আজব খেলা সেবার নামে ভিন্দেশিরা বসিয়েছে মেলা সেই মেলাতে হয় রে খেলা ইমান হরণের সেবার নামে নিচ্ছে কেড়ে ইজ্জত মা বোনের সোনা ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চলর রঙ্গন তবুও কি ভাই জাগবে না তুমি থাকিবে ঘুমিয়ে ইমান বিনে খুদার নিকট যাবে কি নিয়ে হকের পথে গর্জে উঠে অস্ত্র ধরে শেষ বাঁচাও ইমান বাঁচাও মজুলুম বাঁচাও বাংলাদেশ সোনা ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চল চলরনাঙ্গন শোন ও ভাই বীরের জাতি সোনের মুসলমান হকের পথে লড়তে হবে চলরনাঙ্গন সুরের জগতে ভ্রাম্যমান একটি কাফেলা রণাঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠী সাংস্কৃতিক আঙ্গিকে ইসলাম প্রচার যার লক্ষ্য সুরে তারে তারে যার বিচরণ হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে যার অগ্রযাত্রা অব্যাহত শ্রোতা বন্ধুরা রুচিশীল পঙ্ক্তিমালায় সমৃদ্ধ এই ক্যাসেট আপনাদের সুর শিহরণের আনন্দই দিবে না শুধু ইমানের সতেজতাও আনবে সতীযতাও আনবে সেই সাফল্য প্রত্যাশা রেখেই আমাদের এই আয়োজন ক্যাসেটটি পরিবেশিত হল রণাঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে যাদের দীপ্ত কণ্ঠে গানগুলো শুনলেন তারা হচ্ছেন হানিফ জোবায়ের জাকির এজাজ আনোয়ার ও সাখাওয়াত আপনাদেরকে আগামী ক্যাসেটের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ Allah Hafiz.